শাস্তি আছে না নেই আল্লাহ রাবুল আলমিনের গুণাগুণ আছে কি নেই পৃথিবীর কিছু মানুষ আমাদের মুসলিম সমাজেরও কিছু মানুষ এটা বিশ্বাস করে বা মনে করেন যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই এই সমস্ত লোকেরা সুফিবাদের লোকেরা এই কথা বলে আর একটু আগে যখন থানার বর্ণনা দিতে গেছে বিলীন হওয়ার বর্ণনা তখন বলছে যে ফানা পিল্লার সময় এইভাবে ধ্যান করতে হবে যে আল্লাহর চেহারা যেন তার কাছে থাকে ভাই আল্লাহ যদি নিরাকারই হয় তো চেহারা আবার কাছে কেমন করে হবে আল্লাহকে নিরাকার বলছে আর এদিকে যখন মেরাজের ঘটনা আসছে তখন বলছে যে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে আকাশে তুলে নিয়ে নিয়ে যাওয়া হলো কার কাছে সাক্ষাৎ হলো আল্লাহ তালার কাছে যদি আল্লাহ তালা নিরাকারই হন তাহলে আবার সাক্ষাৎটা কার কাছে হবে আল্লাহ যদি সব জায়গায় বিরাজিত হন তাহলে আবার উপরে যাওয়ার দরকারটা কি ছিল না কি বলেন ভাই যদি আল্লাহ সর্বস্থানেই থাকেন তাহলে কি মেরাজে উপরে যাওয়ার দরকার ছিল সব জায়গায় আল্লাহ তালা ছিল তো সব জায়গায় পাওয়া যেত তাই আল্লাহ রাবুল আলমিনের সত্তা উপরে আসেন বলছিলাম যে আল্লাহ রাবুল আলমিনের সত্তা গুণগত সত্তা আল্লাহর কিছু গুণ আছে যেমন আল্লাহ রাবুল আলমিনের হাত আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন আদেশ করা হলো ইবলিস না অহংকারে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি যাকে নিজ দুই হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল তাহলে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আমি যাকে দুই হাত দ্বারা কি করলাম সৃষ্টি করলাম তাহলে কি আছে আল্লাহ রাবুল আলমিনের হাত আছে আল্লাহ রাবুল আলমীর নূহ সালামকে আদেশ করছেন যখন তার কম কথা শুনছে না হেদায়ত হচ্ছে না সে সময় আল্লাহ রাবুল আলমের আদেশ করলেন যে নৌকা বানাও প্লাবন আসবে বিরাট বন্যা আসবে তখন আল্লাহ রাবুল আলমের আদেশ করে বলছেন ওয়াসনাইল ফুলকা বেআনে না ওয়াকিয়ে না আমার চোখের সামনে তুমি কি তৈরি করো নৌকা তৈরি করো সুরাহুদের সাঁত্রিশ নম্বর আয়া তাহলে আল্লাহ রাবুল আলমিনের কি আছে চোখ আছে আল্লাহ রাবুল আলমিনের পা আছে মোত্তাফাকুন আলাই হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতিদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে তখন জাহান্নামের পেট ভরবে না সে আবারও বলবে হালমিম মাজিদ আরো আছে আরো দেন তখন আল্লাহ রাব্বুল আলমের হাত্তা ইয়াদা রাব্বুল ইজাতে কাদামা অতপর আল্লাহ রাব্বুল আলমের নিজের পাকে সেই জাহান্নামে রেখে দিবেন তারপরে আগুনগুলো এক আগুনটা সেখান থেকে পালিয়ে নিভিয়ে যাবে জড়ো হয়ে যাবে বলবে ফাত ফাত যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে তাহলে আল্লাহ রাবুল আলমিনের কি আছে ভাই তবে এ কথা বলার পরেই কিছু মানুষ চিৎকার করে বলে দেয় এরা তো আল্লাহকে একদম মানে মানুষের মতো বানাই দিল যে আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে প্রথম কথা এই কথা বলা উচিত নয় যখন কোরআন এবং শূন্যতে এই কথা এসছে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে বিশ্বাস করতে হবে তবে মানুষের মাথায় সব কিছুর জ্ঞান চট করে ধরে না সেই জন্য ভাবে যে এটা মানুষের মতো করে না ভাই একটা জ্ঞান একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি আমরা এখানে মানুষ সবাই একত্রিত হয়েছে আমাদের কি আছে দুটি পা আছে দুটি হাত আছে গরুরও পা আছে না নাই ছাগলেরও আছে না নেই হাতিরও আছে না নেই হাঁস মুরগিরও আছে না নেই বলেন তো সবার পা কি একরকম যার যেমন মানিয়েছে আল্লাহ রাবুল আলমিন তাকে তেমন দিয়েছে তাই আল্লাহ রাবুল আলমিনেরও হাত আছে পা আছে চোখ আছে তার আকার আছে কিন্তু সেটা পৃথিবীর কোনো মানুষের মতো নয় আছে বলে যে আমাদের মতো হবে ডেকে বলুন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা পুত পবিত্র সেটা তাকে যেভাবে মানায় সেটা তার জন্য আছে আর আমাদের জন্য যেরকম মানাবে আল্লাহ তালা আমাদের সেটা সেরকম দিয়েছে কখনো যেন মানুষের মাথা চোট করে দিকে না যায় তাহলে হয়তো আমাদের মতো না পৃথিবীতে যেগুলো আল্লাহ তাবুল আলমের মাহলুক সৃষ্টি করেছেন সেগুলোরই তো পা এক অপরের সাথে মিল খায় না তাহলে আল্লাহ রাবুল আলমিনেরটা কেমন করে মিল খাবে ওটা কখনো মিল খাওয়ার নয় সেই জন্য আল্লাহ রাবুল আলমিনের এই সব গুণের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন একটি স্পষ্ট কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন তিনি বলছেন লেসা কামিসলেহি সৈয়ুন ওয়াহুয়াসামি উল বাসির আল্লাহ তালার মতো কোনো কিছু নয় তিনি সর্বস্রষ্টা তিনি সর্বদ্রষ্টা তাই মনে রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমিনের মতো কোনো কিছু নয় তবে আল্লাহ রাবুল আলমিনের কি আছে আল্লাহ রাবুল আলমিনের গুণ আছে এই সমস্ত গুণে তিনি গুণান্বিত ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিনের সম্পর্কে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে এখন বললাম আমাদের আরও দুটি পয়েন্টের আলোচনা করতে হবে যদি প্রথম পয়েন্টই বেশি আলোচনা করে দিই তাহলে হয়তো সেগুলো শর্ট হয়ে যাবে কম হয়ে যাবে সেই জন্য সংক্ষিপ্ত আকারে বলছি মহান রব্বুল আলমিন একটি পুত পবিত্র সত্তা আমরা সবাই তার উপর বিশ্বাস স্থাপন করি এবং আমরা এটা বিশ্বাস করবো যে আল্লাহ রব্বুল আলমিন একটি মানুষ এবং সৃষ্টি জগৎ থেকে আলাদা ভিন্ন সত্তা তিনি মানুষের মতো ঢুকেন না মানুষের অংশ তিনি না বা মানুষেরা তার অংশ না তিনি পুরাপুরি একটা স্বতন্ত্র সত্তা আর আল্লাহ রাব্বুল আলমিন হচ্ছেন আকার বা আল্লাহ রাবুল আলমিন হচ্ছেন গুণগুণ গুণাগুণ মানে গুণওয়ালা সত্তা নির্গুণ সত্তা আল্লাহ রাবুল আলমিন না আমাদেরকে সেই রাব্বুল আলমিনেরই কি করতে হবে ইবাদত এই প্রথম পয়েন্টের আলোচনার পর আমি দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় বিষয় যেটা আমাদের সকলকে জানতে হবে সে দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের দিন আমাদের ধর্ম সম্পর্কে জানা আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম ধর্ম যার মানে হচ্ছে আসলামা ইসলাম ইসলামান এ কথাটির অর্থ হচ্ছে নিজের আত্মাকে সমর্পণ করে দেয়া আত্মসমর্পণ করা আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আল্লাহ হাব্বুল আলমিনের বিধিবিধানের কাছে নিজেকে সমর্পিত করে দেওয়ার নামই হচ্ছে কি মুসলমান বা ইসলাম যখন থেকে আমরা ইসলাম বা মুসলমান হয়েছি তখন থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিজের সমস্ত কিছু সমর্পণ করেছি এই ইসলাম ধর্ম পৃথিবীর সবচেয়ে লাস্ট ধর্ম যে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলসালাম শেষ রসুল যখন তিনি পৃথিবীতে আসেন আজ থেকে প্রায় সোয়া চোদ্দশো বছর আগে তখন পৃথিবীতে তিনি একমাত্র মুসলমান দাওয়াত দিয়েছিলেন জেহাদ করেছিলেন ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছিল শেষ ধর্ম হওয়া পরেও আজ পৃথিবীতে প্রায় ছয়শো কোটির ঊর্ধ্বে মানুষ তার মধ্যে প্রায় দেড়শো কোটি মুসলমান আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে শেষ ধর্মের এতগুলো অনুসারী করেছেন কেয়ামতের দিনে এই ইসলামের অনুসারী প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উন্মতের অনুসারীদেরই সংখ্যা কেয়ামতের দিনে কি হবে বেশি হবে বন্ধুগণ ইসলাম যখন এসেছে তখন আগের সমস্ত দিন এবং ধর্মকে রহিত করে দিয়েছে কোনো মানুষ যেন এটা মনে না করে এর আগেও যে সমস্ত ধর্ম ছিল বা এর আগে যে সমস্ত নবী এসেছিলেন সেই সমস্ত ধর্ম হয়তো আমরা পালন করতে পারি এরকম না আমরা আমাদের এই ইসলাম বাকি সমস্ত ধর্মের বিধিবিধানকে কি করে দিয়েছে রহিত করে দিয়েছে মানসুখ করে দিয়েছে যদি কোনোগুলি কোনো কিছু স্বীকৃতি দিয়েছে তাহলে সেটা ইসলামের বিধান হয়ে গেছে মনে রাখবেন আল্লাহ রাবুল আলমী কোরআনে ডিক্লার দিচ্ছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু মানবে অন্য ধর্ম অবলম্বন করবে অন্য ধর্মের অনুসরণ করবে ফালাই ইউকবাল মিনহা মিনহ তার থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না আল্লাহ রাবুল আলমে আরো বলছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম ইসলামই হচ্ছে আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম বন্ধুগণ এই দুটি কোরআন শরীফের আয়াত রাখার পর এখন কিছু ধারণা আমরা আলোচনা করি আজ পৃথিবীতে অনেক মুসলমান আমরা আছি অনেক নেতা নেত্রী আমরা আছি যারা আমরা দেশ চালানোর জন্য বা নেতা হওয়ার কারণে মানুষকে বলে থাকি যে নিজ নিজ ধর্ম ঠিক আছে নিজের নিজের ধর্ম নিজের কাছে ঠিক নিজ সকল ধর্মই ঠিক নিজ নিজ ধর্ম পালন করেন আল্লাহ রাবুল আলম এটা বলছেন যদি সকল ধর্মই সঠিক হতো তাহলে প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামকে পাঠানোর কি প্রয়োজন ছিল তাই আমাদের বিশ্বাস করতে হবে ইসলামই হচ্ছে আল্লাহ তালার মনোনীত ধর্ম বাকি ধর্মগুলি মানসুখ বা রহিত হয়ে গেছে তবে সকল ধর্মইকে ঠিক যদি এই উক্তি এই যুক্তির খণ্ডন করতে হয় বা এই যুক্তিকে বুঝতে হয় তাহলে একটি উদাহরণ শুনেন সকল ধর্মই কোনোদিন সঠিক হতে পারে না কারণ এক ধর্ম বলছে যে তিনজন মিলে এক আল্লাহ যেমন একটু আগে শুনলেন খ্রিস্টান মতবাদ আর এক ধর্ম বলছে পৃথিবীর যা কিছু দেখছেন সেগুলো সবাই আল্লাহ তালার অংশ আর এক ধর্ম বলছে না আল্লাহ তালা হচ্ছেন একটা পৃথক সত্তা বলেন তো একটি বিষয়ে তিনজনের তিন রকমের দাবি কিভাবে সত্য হতে পারে তাই সকল ধর্ম কোনদিন সত্য হতে পারে না তবে প্রত্যেক ধর্মের মধ্যে ভালো ভালো জিনিস থাকতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে সকল ধর্ম যদি সঠিক না হয় কিভাবে বুঝব এই বুঝার জন্য সবচেয়ে প্রথম দরকার হচ্ছে আমাদেরকে নিরপেক্ষ স্টাডি করা নিরপেক্ষ পড়াশোনা এবং অধ্যয়ন করা যদি আপনি আগে থেকেই ধরে নেন যে আমি পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ এই বিশ্বাসের উপর এই দাম্ভিকতার উপর থাকেন তাহলে কি আর অন্য মানুষকে আপনি বড় মনে করবেন যেমন করা যাবে না যেমন কোন মানুষ যদি মনে করে যে আমার ধর্মেই সবচেয়ে ভালো ধর্ম তাহলে পৃথিবীর যতই ধর্মের কথা তাকে বলা হোক সে কি বলবে যে না হলে সবিবাদী সেজন্য নিরপেক্ষ আলোচনা করা করতে হবে অধ্যয়ন করতে হবে তাহলে বোঝা যাবে যে আসল ধর্ম কোনটা এটাও মনে রাখতে হবে যে ধর্ম কারো সম্পত্তি নয় কারো বাপদাদুর পৈতৃক সম্পত্তি না বরং এটা আল্লাহ তালার দেওয়া একটি বিধান সেজন্য মনে রাখতে হবে এই ধর্ম কোনো রং রং বর্ণ কোনো দেশ কোনো জাতিকে চিনে না এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ করা ধর্ম যেটা প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি শেষ ধর্ম এবং শেষ শেষ আল্লাহ তালার এই মনোনীত ধর্ম প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম হচ্ছেন এই ধর্মের এই ধর্মের নবী এবং মেসেঞ্জার দূত যেটা তিনি পৃথিবীতে প্রচার করে গেছেন বন্ধুগণ এই ইসলাম ধর্মের অনুসারীরা আমরা হচ্ছে মুসলিম কিন্তু আমরা কি মুখে মুখেই মুসলিম হতে চাই একটু আগে আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে বলেছিলাম যদি কোনো মানুষ ডাক্তার হয় হওয়ার পর সে যদি ডাক্তারি না করে তাহলে তার ডাক্তার হওয়ার কি কোনো লাভ হলো বা সে কি আর ডাক্তার থাকলো যদি কোনো মানুষ মুসলিম হওয়ার স্বীকৃতি দেয় মুসলমান হয় কিন্তু ইসলামের কিছুই না করতে চায় তাহলে সে কি মুসলিম হিসাবে পরিগণিত হবে বন্ধুগণ ইসলামের কিছু মৌলিক বিধান আছে যতক্ষণে কোনো মুসলিম ব্যক্তি এই মৌলিক বিধানগুলি পালন না করবে ততক্ষণে সে মানুষ মুসলিম হতে পারে না বা মুসলিম হওয়ার দাবি করতে পারে না ইসলামের পাঁচটি মূল নীতি আমি আজ যদি আজ নিজের ছেলেদেরকে সন্তানদেরকে জিজ্ঞাসা করি যে ভাই ইসলামের মূল নীতি বা ইসলামের স্তম্ভ কয়টি তাহলে দেখবেন অধিকাংশ বাচ্চা কাচ্চা এবং মুসলিম এই প্রশ্নের উত্তর জানে না কিন্তু যদি বলেন যে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে তার কতগুলো ছেলে পেলে আসে তাহলে দেখবেন সবগুলাই বলে দেয় যদি দেখেন যে তার হিরো হিরোইনকে এবং সেই হিরো হিরোইনের ছেলে পেলে কতগুলো আছে সে কি খাওয়া খায় কি জিনিস পছন্দ করে তাহলে দেখবেন সেগুলো অনর্গল বলে চলে যাচ্ছে যদি কোনো মানুষ ক্রিকেটকে ভালোবাসে তাহলে দেখবেন নিজের দলের যতগুলো প্লেয়ার আছে সেগুলোকেও জানে অন্য দলগুলোরও জানে তারা কি খায় কি পছন্দ করে কোথায় চলাফেরা করে সবই জানে কিন্তু ইসলাম ধর্মের পাঁচটি মৌলনীতি আছে অনেকেই আমরা জানি না দুঃখের বিষয় ইসলামের যে পাঁচটি মৌলনীতি তার মধ্যে বা স্তম্ভ তার মধ্যে এক নম্বর হচ্ছে সাক্ষী দেওয়া ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লাহ তালা রাসুল ভাই আমরা যদি সাক্ষী দিই দেওয়ার পর ওই সাক্ষী অনুযায়ী না চলি তাহলে সেই সাক্ষীটার কি কোনো মানে হয় আজ আমরা অধিকাংশ মানুষ এরকমই হয়েছি আমরা তো সাক্ষী দিয়েছি যে আল্লাহ আব্বুল আলমিন এক উপাস্য কিন্তু আমরা কিন্তু উপাসনা করি না এটাই সবচেয়ে বড় সমস্যা যে আমরা সাক্ষী দিচ্ছি কিন্তু সাক্ষী অনুযায়ী কাজ করি না আমি একটি উদাহরণ প্রায় প্রায় দিয়ে থাকি যে আমরা সকলে এই দেশে কাজ করতে এসেছি আপনি যদি কাজ করতে আসার পর আপনার কপিলকে বলেন আমি সাক্ষী দিচ্ছি সকাল সন্ধ্যায় সবসময় যদি বলেন যে আমি সাক্ষী দিচ্ছি আপনি আমার কপিল আপনি আমার কপিল বা আমি সাক্ষী দিচ্ছি যে অমুক কোম্পানি তুমি আমার কপিল তুমি আমার কপিল আর কোম্পানির কাজ না করেন কপিলের কাজ না করেন বেতন পাওয়া যাবে আপনাকে রাখবে যদি কোনো মানুষ আজ আল্লাহ হাবুল আলমিনের সাক্ষী দেয় কালেমা শাহাদাত লাহাইল্লাহ পাঠ করে কিন্তু আল্লাহ তালার জন্য বাস্তবে যে সাক্ষীর যেটা যে সাক্ষীর এটা কাজ অর্থাৎ কারো উপাসনাও করা যাবে না আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ছাড়া আর এই কথারই অর্থ হলো যে এখন আমাকে আল্লাহ রাবুল আলমিনের উপাসনা ইবাদত করতে হবে আমরা যদি ইবাদত না করে ক্যাম্পে বসে থাকি আর আট ঘন্টা দশ ঘন্টা কাজ করি পার্ট টাইম ওভার টাইম যা আছে সবই করি আর নিজেকে বড় মুসলমান বলে ভাবি এটা কি ভাবা উচিত হোক ইসলামের এই প্রথম সাক্ষীর পর যে কাজটি একজন মুসলিম ব্যক্তির উপরে আসে সে কাজটি হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করা পাঁচ ওয়াক্তের নামাজ তবে মনে রাখবেন ভাই পাঁচ ওয়াক্তের কিছু ফরজ নামাজ আছে কিছু সুন্নত নামাজ আছে যে সমস্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর ফরজ করেছেন সেটি হচ্ছে সমস্ত ফরজ নামাজ পাঁচ ওয়াক পাঁচ বার পাঁচ বার যে সমস্ত নামাজ আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন ফজরের সময় দুই রাকাত জহরের সময় চার রাকাত আসরের সময় চার রাকাত মগরীবের সময় তিন রাকাত এশারের সময় চার রাকাত এগুলো হচ্ছে ফরজ নামাজ এগুলো পাঠ করতে হবে প্রত্যেক ব্যক্তিকে তাহলে সে একজন ভালো মুসলিম হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাইনাল রাজুলে ও বাইনাল কুফরে ও শিরকে তারকুর সালাহ একজন মানুষ আর একজন শিরক এবং মুশ্রিকের মধ্যে পার্থক্যকারী বস্তু হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে মুশ্রিক হয়ে যায় তাই ভাই নামাজই আমাদেরকে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে নামাজ আমাদের সবসময় আদায় করতে হবে এটাই হচ্ছে ইসলামের কত নম্বর রুকুন দ্বিতীয় নম্বর রুকুন বন্ধুগণ কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন যখন হিসাব নিকাশ নেবেন তখন নামাজের প্রথমে হিসাব নিকাশ নেবেন যদি এই নামাজ সহি হয়ে যায় তাহলে তার বাকি কাজগুলিও সহি হয়ে যাবে সোজা হয়ে যাবে সহজ হয়ে যাবে আর এখানে যদি গোলমাল হয়ে যায় তাহলে ভাই আর উপায় নেই সেই জন্য নামাজ পাঁচ ওয়াক্ত আমাদের পড়তেই হবে মনে রাখবেন একজন ব্যক্তি যদি সুন্দর করে পাঁচ ওয়াক্তের এই ফরজ নামাজ আদায় করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে ক্ষমা করতে পারেন জান্নাত দিতে পারেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের কাছে একজন লোক এসে আল্লাহ রসুলকে বলছেন আন্না রাজুলাম সাল রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম সকালা আর মাকতুবাত হে নবী আপনার কি মনে হয় আমি যদি ফরজ নামাজগুলি আদায় করি ওয়াসুম তো রামাজানা এবং রোজার মাসে রোজা রাখি ওয়াহলালতুল হালালা এবং হালাল জিনিসগুলোকে হালাল মনে করি ওয়াহারামতুল হারামা এবং হারাম বিষয়গুলোকে হারাম মনে করি ওয়ালাম আজিজ আলাদা আলিকা সাইয়ান আর এর অতিরিক্ত কিছু না করি আদ কলুল জান্নাতা আমি কি জান্নাতে যাব আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন নাম তুমি যাবে লোকটি কি বলল আল্লাহ রসুল আমি যদি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি রোজা করি হালালকে হালাল মনে করি হারামকে হারাম মনে করি এর বেশি কিছু করি না তো জান্নাতে যাবো কি যাবো আল্লাহ রসুল বলেন যাবে হাদিসটিকে এমা মুসলিম বর্ণনা করেছেন বন্ধুগণ তাই পাঁচ ওয়াক্তের নামাজ খুবই যত্ন সহকারে এবং ভালোভাবে আমাদের আদায় করতে হবে এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রূপণ তৃতীয় রূপণ হচ্ছে জাকাত আলোচনা দীর্ঘ করা যাবে না জাকাত ধনী ব্যক্তির উপরেই খরচ হয় গরিব মানুষের উপর জাকাত খরচ নয় যে ব্যক্তির কাছে মোটামুটি পঁচাশি গ্রাম সোনা বরাবর সোনা আছে কিংবা পঁচাশি গ্রাম সোনা বরাবর তার কাছে টাকা পয়সা আছে নিজের নিজের দেশের টাকা সেটা রুপিয়া হোক সে টাকা হোক ডলার হোক দিনার হোক দেড়হাম হোক পঁচাশি গ্রাম সোনার যেটা মূল্য বর্তমান মার্কেটে এতক্ষণে যদি কারো কাছে পয়সা করি এক বছর যাবৎ জমা থাকে তাহলে তার উপর জাকাত আসে তাকে তখন শতকরা আড়াই টাকা জাকাত বা আড়াই রুপিয়া জাকাত আদায় করতে হবে বন্ধুগণ ইসলামের চতুর্থ রূপ হচ্ছে রোজা যেটা রমজান মাস একজন প্রত্যেক মমিনকে পাঁচ এক মাসের রোজা রাখতে হবে এই বছরে বারো মাসের মধ্যে আর পঞ্চম রূপণ হচ্ছে হাজ্য বাইতুল্লাহিল হারাম অর্থাৎ কাবা শরীফের হজ করা দুর্ভাগ্য হলো অনেক ভাইদের যারা সৌদি আরবে আসার পরেও হজ করছে না এখান থেকে ফিরে চলে যাচ্ছে দেশ থেকে আসার সমস্যা এখানে আসার পরও হচ্ছে না এই ভাইদের খুবই দুর্ভাগ্য আল্লাহ যেন আমাদেরকে এই হজ করা তৌফিক দান করেন বন্ধুগণ দ্বিতীয় পয়েন্টটি সংক্ষিপ্ত আকারে শেষ করলাম এবার লাস্ট পয়েন্ট পাঁচ থেকে আর সাত মিনিট ধৈর্য ধরেন লাস্ট পয়েন্ট যেটা আমাদের প্রত্যেক মুসলিমকে জানতে হবে সেটি হচ্ছে পৃথিবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম একটু আগে আমি উদাহরণে বলছিলাম যে ক্রিকেটে ক্রিকেট দলের এগারো জন প্লেয়ার খেলে আর কতজন বলে ওয়াইডিং এ থাকে ওগুলো মুখস্থ কিন্তু যদি বলেন যে আমাদের নবী সাল্লা সাল্লামের একটু বংশ পরিচয় দেন তো তাহলে দেখবেন ডাল হয়ে গেছে আমি একটি ঘটনা না বলে পারছি না একদিন এক জেনারেল শিক্ষিত লোককে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমাদের নবীর নাম কি উত্তরটা শুনেন বলছে আমাদের নবীর নাম হচ্ছে রাসুল আর একজনকে জিজ্ঞাসা করলাম যে আমাদের রাসুলের নাম কি তো বলছে সাল্লাহ আলাইসাল্লাম ভাই নবী কি রাসুল কি আমাদের রসুল নাম কি সেটাও সে জানেন আর মুসলমান নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছে তার প্রতি দরুদ অর্থাৎ হে আল্লাহ তুমি তার উপর রহমত এবং শান্তি বর্ষিত করো বর্ষণ করো আর নবী এবং রসুল কথাটার অর্থ হচ্ছে আল্লাহ তালার বার্তাবাহক সংবাদবাহক তিনি তার মানুষদের মধ্যে তার বান্দাদের মধ্যে থেকে কাউকে নিজের বার্তা নিজের অধি তার মাধ্যমে পৃথিবীতে পাঠান তাকে বলা হয় নবী সংবাদদাতা রসুল যেটা নবীর চাইতে মর্যাদা একটু বেশি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে জানতে হবে তার অনুসরণ আমাদের করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মানা মানে হচ্ছে তিনি যা কিছু আদেশ করেছেন যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা যা আদেশ করেছেন সেগুলোর অনুসরণ করা বন্ধুগণ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তার মার নাম হচ্ছে আহমাদার নাম হচ্ছে আমিনা তার দাদুর নাম হচ্ছে আব্দুল মোত্তালেব আর এই বংশটা হচ্ছে প্রায়শ বংশ যেটা সৌদি আরবের বা আরবের একটি সম্মানীয় বংশ আর এই কোরআশ বংশের উৎপত্তি বা এসেছে ইসমাইল আলহ সালামের বংশধর থেকে যখন ইব্রাহিম আলহ সালাম তার ছেলে ইসমাইল সালামকে মক্কায় বনবাস দিয়ে যান বা রেখে যান সেই বংশধর থেকে এই আরবের বংশ আর এই আরবের বংশগুলির মধ্যে শ্রেষ্ঠ বংশ ক্রায়েশে প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম কি করেন জন্মগ্রহণ করেন তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে হস্তির বছরে মক্কায় জন্মগ্রহণ করেন হাতির বছরটা কি জিনিস হস্তির বছরে ইতিহাসিক ঐতিহাসিকরা বলেছেন যেই বছর আব্রাহা বাদশাহ হাতি নিয়ে মক্কাকে ভাঙার জন্য মক্কার বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল সেই বছরটার নাম হচ্ছে হস্তির বছর বা আমুল ফিল সেই বছরে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম কি করেছেন জন্মগ্রহণ করেছেন আমি তারিখটা এই কারণে বলছি না যে রাবিউল আউ্য়াল মাসে তার জন্ম হয়েছে বটে কিন্তু নয় তারিখ না বারো তারিখ না কত তারিখ ঐতিহাসিকদের মধ্যে প্রচুর মতভেদ তবে হস্তির বছরে রবিউল আউ্য়াল মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেন তখন তিনি এতিম হয়ে জন্মগ্রহণ করেন তার পিতা অর্থাৎ তার আব্বা যান তিনি পেটে থাকতেই মারা যান তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন যখন তার বয়স প্রায় ছয় বছর হয় তখন তার মাও তার আম্মা যেন ইন্তেকাল করেন অতঃপর তিনি তার চাচার কাছে লালন পালন হন শেষ পর্যন্ত দাদুর কাছে লালন পালন হন শেষ পর্যন্ত তার চাচার ঘরে তিনি বসবাস করেন এবং বড় হন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নব্বত পাওয়ার পূর্বে ব্যবসা বাণিজ্য করেন পঁচিশ বছর বয়সের সময় খাদিজা রাজি আল্লাহ তালা আনহা নামে এক স্ত্রীকে এক মহিলাকে তিনি কি করেন বিবাহ করেন এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রথম স্ত্রী এবং তার থেকেই তার পেট থেকে অধিকাংশ সন্তান আল্লাহ রসুলের হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন চল্লিশ বছর হয় তখন আল্লাহ রসুলের প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহি আসে গাড়ে হিরায় মক্কা মোকার হিরা গুহায় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে প্রথম ওহি একরা বিসমে রব্বেক আল্লাহ দিয়ে খালাক বলে আল্লাহ রসুল সাল্লাম সেদিন থেকে নবুয়ত প্রাপ্ত হন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নবুয়ত পাওয়ার পর মক্কার মানুষকে যখন হেদায়ত করেন বা তাদেরকে যখন তহিদের দাওয়াত দেন তখন মানুষেরা তার উপর রেগে যায় তিন বছর আল্লাহ রসুল চুপে চুপে মানুষের মধ্যে দাওয়াত দেন তারপরে দশ বছর জাহারিভাবে অর্থাৎ প্রকাশ্যে দাওয়াত শুরু করেন মানুষের শত্রুতা বেড়ে যায় এক সময় আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র হয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর আকাশ থেকে ওহি আসে আল্লাহ রাবুল আলমিন হিজরত করার আদেশ করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাতে মক্কা থেকে মদিনায় চলে আসে তখন থেকে আল্লাহ রসুল মদিনায় থাকেন তারপরে প্রায় দশ বছর মদিনায় আল্লাহ রসুল থাকেন সেখান থেকে ইসলাম সারা বিশ্বে প্রচার হয় একটি ইসলাম স্বতন্ত্র ধর্ম এবং বিশ্বের মাঝে এক বিরাট ধর্ম আর এক অনুসরণীয় ধর্ম যার বিশেষ সভ্যতা আছে যার বিশেষ মান সম্মান আছে যার বিশেষ শিক্ষা আছে যার মধ্যে সব কিছুই আছে সেই ধর্ম পৃথিবীতে প্রচার হয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন যখন তার বয়স হয়েছিল প্রায় তিষট্টি বছর বন্ধুগণ আল্লাহ রসুল বারোই রবিউল আউ্বাল এগারো হিজড়ি যেটা খ্রিস্টাব্দ হিসাবে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মদিনা মনোয়ারায় ইন্তেকাল করেন মারা যান এটা হচ্ছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের সংক্ষিপ্ত জীবন বন্ধুগণ আলোচনা প্রায় শেষ আমাদের এই নবী সাল্লাহ সাল্লামকে জানতে হবে আমরা তার উন্মত তবে কথা বলে দিই আমাদের নবী একজন মানুষ ছিলেন আল্লাহ তালা নূর বা কোনো ফেরেস্তা বা অন্য কিছু ছিলেন না পৃথিবীর কোন নবী মানুষ ছাড়া অন্য কোনো জাতি থেকে আসেনি সেরকম আমাদের শ্রেষ্ঠ নবীও কি ছিলেন মানুষ ছিলেন মানুষ জাতির মধ্যেই ছিলেন আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিচ্ছেন বলে দাও ইন্নামা আনা বাসা মিসলুকুম ইন্নামা আনা বাসার মিসলুকুম ইউ বলে দাও আমি তোমাদের মতোই মানুষ আমার কাছে ওহি আসে আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে তোমাদের কারো কাছে আসে না এই আয়াতটি সুরা ফুসেলাতের ছয় নম্বর এবং সুরা কাহাতের একশো দশ নম্বর আয়াত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে মানুষের সমস্ত গুণাগুণ ছিল তিনি নামাজ পড়াচ্ছেন একদা নামাজ পড়াতে পড়াতে ভুলে গেলেন যে তিন রাখাত হলো না চার রাখাত হলো চার রাখাতের জায়গায় তিন রাখাত নামাজ পড়ালেন সাহাবাইকার পিছন থেকে লোকমা দিলেন সালাম ফেরানোর পর যে আল্লাহ রসুল নামাজ কি কম হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল বলছেন না তো বলছেন আপনি তো নামাজ কম পড়ালেন তখন সাহাবি বলছেন আল্লাহ রসুল তখন বলছেন ইন্নামা আনা বাসারুন আমি মানুষ আনসা কামা তানসাওয়ান আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও ফায়দা নাসি তো ফাদা কেরোনি যদি ভুলে যায় তাহলে আমাকে স্মরণ করিয়ে দিবে হাদিসটিকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই কেতাবুল মাসাজের এক হাজার দুশো চুয়াত্তর নম্বর হাদিসে বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন মানুষ ছিলেন তাই তিনি পৃথিবীতে বিবাহ শাদী করেছিলেন আল্লাহ রসুল মানুষ ছিলেন তাই তার সন্তানরা পৃথিবীতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিল কোন নূর হিসাবে জন্মগ্রহণ করেনি আল্লাহ রসুল সাল্লাম মানুষ ছিলেন সে কারণে আল্লাহ রসুলের চিন্তা হতো যেমন মানুষের দুঃখ হতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুঃখ নেমে এসেছিল যে বছর আল্লাহ রসুলের স্ত্রী তার চাচা ইন্তেকাল করে যান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন তাই যখন জেহাদ করতে গেছিলেন ওহুদের সময় সেই সময় যখন তরবারের আঘাত আসে তখন আল্লাহ রসুলের একটা দাঁত ভেঙে গিয়ে রক্ত বয়ে পড়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন তাই জিবরিল আলহ সাল্লাম এসে আল্লাহ রসুলের জীবন কবজ করে নিয়েছেন তিনি মারা গেছেন হরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলছেন মা তা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বায়না হা কেনাতি ও যা কেনাতি আল্লাহ রসুল সাল সাল্লাম মারা গেলেন তার মাথাটা আমার বুকের উপরে ফুটনি এবং বুকের উপর মাথা রেখে বোখারে শরীফের হাদিস আল্লাহ রসুল মারা দিতে মারা যাবেন তিনি মানুষ ছিলেন সেই কারণে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে ইন্না কামাইয়ে তুন বা ইন্না হোম মাইয়ে তুন তুমিও মারা যাবে আর তোমার সাথে যারা তর্ক বিতর্ক করছে তারাও মারা যাবে কে কেয়ামতের দিনে আবার সেখানে উঠে তোমরা তর্ক বিতর্ক করবে কিন্তু আজ আমাদের মধ্যে এমন এক সম্প্রদায় আছে যারা বলে না আল্লাহ রসুল সাল্লাম এখনো পৃথিবীর মতোই জীবিত আছে এটা আল্লাহ রসুলকে জানা নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন মানুষ মারা যাওয়ার পর যেমন সমস্ত তার সমস্ত শক্তি শেষ হয়ে যায় আল্লাহ রসুলের মৃত্যুর পরেও সমস্ত শক্তি শেষ সে কারণে তার উন্মতের উপর যতই এখন অত্যাচার হোক না কেন তিনি কবর থেকে কোনোদিন আমাদের সহযোগিতা করতে পারেন না বা পারেন না স্বয়ং মদিনার উপর আক্রমণ হয়েছে মদিনাতে অনাবৃষ্টি দেখা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে বৃষ্টি নিয়ে আসেননি মদিনার আক্রমণকে তিনি রুখে দাঁড়াতে পারেননি তাই যারা মনে করে যে আল্লাহ রসুল এখনো বেঁচে আছেন এখনো অনেক কিছু করেন এটা খুব বড় ভুল অনেক ক্ষেত্রে শিল্পের পর্যায়ে এভাবেই মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন তিনি আমাদের নবী তিনি আমাদের রসুল তার জীবনটা পুরোটাই আদর্শ আমাদেরকে জানতে হবে পড়তে হবে বন্ধুগণ এই তিনটি বিষয় ছিল আমাদেরকে আমাদের রব মহান আল্লাহকে জানতে হবে আমাদের দিন ইসলামকে জানতে হবে আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে জানতে হবে সংক্ষিপ্ত কিছু কথা আজকের এক ঘন্টার আলোচনায় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই তিনটি বিষয়ে আরো বেশি করে জ্ঞান অর্জন করার এবং জ্ঞান অর্জন করার পর আমল করার তৌফিক দান করেন বন্ধুগণ আপনারা যদি বই পড়তে চান এই তিনটি বিষয়ে তাহলে আল্লাহ রাবুল আলমিনকে জানার জন্য যে কোনো একটি তৌহিদের বই পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লামকে জানার জন্য আল্লাহ রসুলের যে কোনো একটা জীবনী পাঠ করবেন বিস্তারিত জীবনী খুব সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়েছে বাংলায় অনুবাদ হয়েছে যার নাম হচ্ছে আর রাহিকুল মাহকুম